সাহল ইবনু আবু হাসমা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু সাহল ও মুহাইসা ইবনু মাসুদ ইবনু জায়দ রদিল্লাহ তাল্লাহ্ন খাইবারের দিকে গেলেন তখন খাইবারের ইয়াহুদীদের সঙ্গে সন্ধি ছিল পরে তারা উভয়ে আলাদা হয়ে গেলেন অতপর মুহাইসা আবদুল্লাহ ইবনু সাহলের নিকট আসেন এবং বলেন যে তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন তখন মুহাইসা তাকে দাফন করলেন অতপর মদিনা এলেন আব্দুর রহমান ইবনু সাহল ও মাসুদের দুই পুত্র মুহাইসা ও হুয়াইসা নবী সাল্লাহ সাল্লামের নিকট এলেন আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন কথা বলার জন্য এগিয়ে এলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বড়কে আগে বলতে দাও বড়কে আগে বলতে দাও আর আব্দুর রহমান ইবনু সাহুল রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন বয়সে সবচেয়ে ছোট এতে তিনি চুপ রইলেন এবং মুহাইসা ও হুয়াইসা উভয় কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি শপথ করে বলবে এবং তোমাদের হত্যাকারীর অথবা বলেছেন তোমাদের সঙ্গে রক্তপণের অধিকারী হবে তারা বললেন আমরা কিভাবে শপথ করব। আমরা তো উপস্থিত ছিলাম না এবং স্বচক্ষে দেখিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তবে ইহুদিরা পঞ্চাশটি শপথের মাধ্যমে তোমাদের নিকট হতে অব্যাহতি লাভ করবে তারা বললেন তারা তো কাফির সম্প্রদায় আমরা কি রূপে তাদের শপথ গ্রহণ করতে পারি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ হতে আব্দুর রহমানকে তার ভাইয়ের দিয়াত পরিশোধ করলেন